সব নবীর দিন ছিল ইসলাম তবে শরিয়াত ছিল ভিন্ন ভিন্ন শরিয়াত কি জিনিস শরিয়াত হচ্ছে প্রত্যেক ধর্মের মধ্যে যে সমস্ত বিধানগুলো আছে চলার জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য ব্যক্তি জীবনের জন্য এই সব কিছু যে বিধানগুলো আছে এই সবগুলোকে এক কথায় দিন বলা হয় শরিয়াত বলা হয় শরিয়াত ভিন্ন ভিন্ন ছিল কোরআনুল করিমের সুরায় মায়দার অর্থাৎ পাঁচ নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে লেকুল্লিন আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট শরিয়াত এবং নির্দিষ্ট পন্থা তাহলে প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট শরীয়ত আছে নির্দিষ্ট পন্থা আছে আমরা যেভাবে পাঁচ অক্ত সালাত আদায় করি এরকম পাঁচ অক্ত সালাত এই সময়ে আগের উম্মতের জন্য নির্ধারিত ছিল না কারোর জন্য একক্ত কারো জন্য দুই অক্ত এরকম ভাগ ভাগ করা ছিল এমনি ভাবে গোটা এক মাস আমরা সিয়াম পালন করলাম অন্য উন্মতের জন্য এক মাসের সিয়ামের বিধান ছিল এরকম তা না এটাকে বলা হয় শরিয়াত দিন ছিল এক শরিয়াত ছিল ভিন্ন ভিন্ন কোরআনুল করিমের সুরায় হজ এর সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন লিকুল্লে উম্মাতিং জালনা মাংসাকান হুম সিকুহু আমি প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত করে দিয়েছি এবাদতের নিয়ম পদ্ধতি যেরকম ভাবে আমরা এখন তাকবিরের তাহারিমিয়া থেকে শুরু করে সালাম পর্যন্ত এবাদত করি এই নির্দিষ্ট নিয়মে অন্য উন্মতের জন্য ছিল তার কোনো প্রমাণ নেই এটা হচ্ছে সরিয়া এমনি ভাবে এই শরিয়াতের মূল উৎস কি এটা মনে রাখতে হবে ইসলামের মূল উৎস দুটোই কোরআন এবং সুন্না এই জন্যই আল্লাহ সুবাহ কোরআনে বারবার বলেছেন রাসুল আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসুলের আনুগত্য করো এটা বহু জায়গায় এসেছে এরপরে শরিয়াত বা ফেকা এই ফেকার উসুল হচ্ছে চারটা কয়টা এইটা না বোঝার কারণে আমার জাতি এমনি কিছুই জানে না হিন্দু ধর্মের মতো হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করেন তোদের ধর্মের আকিদা কি বিশ্বাস কি কিচ্ছু জানে না আমার জাতির মধ্যে যারা হিন্দু আছে মানে পীরের মুড়ি হিন্দুরা মূর্তি পূজা করে নূরটিকে মাধ্যম মনে করে আর পীর সাহেবের মুড়িদেরা পীরদেরকে মাধ্যম মনে করে এদের মধ্যে পার্থক্য আছে কোনো পার্থক্য নাই এই জন্য এরাও হিন্দু পার্থক্য এতটুকু হিন্দুরা ওদের বড় বুজুর্গদের মূর্তি তৈরি করে ওদের আকিদা বিশ্বাস অনুযায়ী যারা ধর্মের বড় বড় বুজুর্গ ছিল তাদের মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে তারপরে পূজা করে আর আমার জাতির নামধারী মুসলমানেরা বুজুর্গদের কেউ পূজা করে হিন্দুদের মতোই পার্থক্য এতটুকু ওরা মূর্তি তৈরি করে মাটির উপরে রাখে আর এরা কবর দিয়ে তারপরে মাজার তৈরি করে পূজা করে এছাড়া কোনো পার্থক্য নেই হিন্দুরাও মূর্তিদেরকে মনে করে এরা ভায়া মাধ্যম হয়ে আমাদেরকে ভগবানের কাছে পৌঁছাইয়া দিবে পীরের মুরিদরাও বিশ্বাস করে পীর সাহেবরা আমাদেরকে সুপারিশ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে যদি কারো সন্দেহ থাকে আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তোমাদেরকে স্পষ্ট করে দিবে হিন্দুরা কেন মূর্তি পূজা করে আল্লাহ তারা বলছেন এই মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞাসা করো তোমরা কেন মূর্তি পূজা করছো তারা বলবে এই দেবতা মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী তাহলে মূর্তি পূজকরা মূর্তিকে আল্লাহ বিশ্বাস করে এবাদত করে না আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে বিশ্বাস করে আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে বিশ্বাস করে কোরআনের আরো এক আয়াত কুফফারদেরকে মূর্তি পূজকদেরকে জিজ্ঞাসা করো তোমরা কেন মূর্তি পূজা করো কোরআন বলছে তারা বলবে মা না আবুদু হুম আমরা এদের পূজা করি না মূর্তিদের এবাদত করি না অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই শুধু একটাই উদ্দেশ্য তা হচ্ছে এরা আমাদেরকে সামান্য হলেও আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করবে ইল্লা লিওকার না আমাদেরকে কারিব করে দিবে নিকটে পৌঁছে দিবে কার আল্লাহর নিকটে পৌঁছে দিবে এই উদ্দেশ্যে মূর্তি পূজা করি এই উদ্দেশ্যে মূর্তি পূজা করলে যদি মোশরেক হয় যারা একই উদ্দেশ্যে পীর পূজা করে তারা মোশরেক হবে না কেন এরা স্পষ্টই বলে আমি এটা বারবার বলেছি যে প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো আবেদন করতে হয় মন্ত্রী এমপির সুপারিশ লাগে জজের কাছে কিছু বলতে গেলে উকিল ধরা লাগে আল্লাহর কাছে কিছু বলতে হলে উকিল ধরা লাগে এই যুক্তিরা পেশ করে আমি এটা বারবার উত্তর দিয়েছি প্রধানমন্ত্রীর কাছে কোনো আবেদন করতে হলে মন্ত্রী এমপির সুপারিশ লাগে কেন প্রধানমন্ত্রী সকলকে চিনে না জানে না এই চিনাবার জন্য বিশ্বস্ততার জন্য তার পরিচিত ব্যক্তি মন্ত্রী এমপিদের সুপারিশ লাগে কিন্তু প্রধানমন্ত্রীর আপন লোক তার ছেলে মেয়ে চাচা ভাতিজা এরা যদি প্রধানমন্ত্রীর কাছে কোনো আবেদন করে মন্ত্রী এমপির সুপারিশ লাগে বোঝা গেল প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার জন্য কথা বলার জন্য সকলের জন্য মন্ত্রী এমপি সুপারিশ লাগে না প্রধানমন্ত্রী যাদেরকে চিনে না যাদেরকে জানে না তাদের জন্য সুপারিশের প্রয়োজন হয় আল্লাহ সুবাহ তার বান্দার কোন ব্যক্তিকে চিনে না কোন ব্যক্তিকে জানে না পীর আল্লাহকে চিনে দিবে বুঝে গেল আল্লাহ রাব্বুল আলমিন তার প্রত্যেকটা বান্দাকে চিনেন প্রত্যেকটা বান্দাকে জানেন আল্লাহর কাছে কোন ব্যক্তি অপরিচিত নয় আল্লাহ তালা কোরআনে পরিষ্কার আহ্বান করেছেন লাকুম তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব আমার কোনো ভয়া লাগবে না মাধ্যম লাগবে না কোনো সুপারিশকারী লাগবে না বোঝা গেল আল্লাহ তার বান্দা সকলকে চিনে অপরিচিত কেউ নাই পীর শব্দের চিনে দেওয়ার কোনো প্রয়োজন নাই জজের কাছে উকিল আমার ভাইয়েরা উকিল কেন ধরা হয় জজ সত্য মিথ্যা কিছুই জানে না মামলা হয়েছে আদালতে কে সত্য কে মিথ্যাবাদী জজের জানা নেই দুই পক্ষের উকিলরা তর্ক বিতর্ক করে এরপরে সত্যটাকে স্পষ্ট করে জজের সামনে সঠিক যে বিষয়টা স্পষ্ট হয়ে যায় এই জন্য উকিলের প্রয়োজন হয় আল্লাহর কাছে এমন কি বিষয় রয়েছে যে বিষয়টা আল্লাহ তারা জানেন না পীর সাহেবরা আল্লাহকে জানাবেন উকিল হইয়া এটা মনে রাখতে হবে এই ভায়া মাধ্যম এটা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা ছাড়ার কিছুই না আপনি যখন জানেন আপনার বাবা আপনাকে পিট্টি লাগাবে ভয় লাগে যেতে তখন আপনি গিয়া মায়ের কাছে সুপারিশ করান তার মানে আপনার কাছে মা বেশি আপন কাটছে ঠিক তেমনি ভাবে যারা সরাসরি আল্লাহর কাছে আবেদন না করে আল্লাহর কাছে দোয়া না করে পীরদের কাছে যায় পীরদের মাধ্যমে বলাতে চায় তাদের ভাষায় তাদের আকিদা বিশ্বাস হচ্ছে পীর আর কবরওয়ালা তাদের কাছে আল্লাহর চেয়ে বেশি আপন আল্লাহর চেয়ে বেশি মায়াবী দয়ালু সেই জন্য আল্লাহর কাছে বলার জন্য পীরদেরকে ভাইয়া মাধ্যম মারাচ্ছে ভাইরা আমার এটা মনে রাখতে হবে আল্লাহ সুবাহ এরকম ভায়া মাধ্যমের কোন সুযোগ ইসলামে দেন নাই এজন্য শরিয়াতের যখনই আমরা বলি কোরআন সুন্না মানতে হবে ওরা বলে এই পীর মুরিদি ইজমার দ্বারা প্রমাণিত হয়ে গেছে বলা হয় কার মাজাহাবের কোন একজন ইমামকে মানতে হবে এজমার দ্বারা প্রমাণিত হয়ে গেছে এজমা কি জিনিস কেয়াস কি জিনিস এটা আজকে পরিষ্কার হওয়ার জন্য আলোচনা এদেশের মানুষরা কিতাবও পড়ে না ওই যে বললাম হিন্দুদের মতো পড়ে না এই দেশের হানাফি সাপ এই দেশের যতগুলো মাদ্রাসা আছে আলিয়া কৌমিয়া বাংলাদেশ পাকিস্তান ভারত সব মাদ্রাসায় যে উসুলে ফেকার কিতাব পড়ানো হয় একটা হলো উসুল শাসি আর একটা আছে নুরুল আনোয়ার উসুল শাসির প্রথম পৃষ্ঠায় ভূমিকায় লেখা আছে এলাম আন্না উসুল আল ফেকহে আর বাহাতুন উসুলে ফেকা হলো চারটে কয়টা এটা ফেকার উসুল মাসলা মাসাইল বের করার উসুল এটা কি কোরআন সুন্নার আল্লাহ প্রদত্ত উসুল এমনি ভাবে নুরুল আনোয়ার নামক কিতাব উসুলের কিতাব ফেকার উসুলের কিতাব সেখানেও বলা হয়েছে উসুল আর বাতুন শরিয়া মানে মাসলা মাসাইল বের করার উসুল হচ্ছে কয়টা চারটা উৎস কোরআন সুন্না এজমা কেয়াস কোরআন এটা তো মনে রাখতে হবে প্রথম উৎস ওহি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে মানুষ এলেম অর্জন করে আমি এটা আগে আলোচনা করেছি নাস্তিকদের জন্য জ্ঞান অর্জন করার মাধ্যম দুটো কয়টা একটা হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে চোখ দিয়ে দেখে জ্ঞান অর্জন করে কান দিয়ে শুনে জ্ঞান অর্জন করে এটা অমুকের কথা এমনি ভাবে জিহিবা দিয়ে মজা নেয় স্বাদ আস্বাদন করে এটা স্বাদ এরকম জ্ঞান অর্জন করলো এরকম ভাবে ত্বক আপনার শরীরের যে চামড়ার অংশ আছে স্পর্শ করলে আপনি এলেম অর্জন করেন এটা ঠান্ডা এটা গরম তাহলে এটা হলো একটা মাধ্যম হাওয়াসুল হামসা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ কি করে জ্ঞান অর্জন করে কিন্তু এটা পরিষ্কার ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় সীমিতই চোখ দিয়ে আমরা দেখি কত মাইল দেখব যদি শকুনের মতো দেখেন তাহলেও কত মাইল পঞ্চাশ মাইল দেখবেন তাহলে বুঝা গেল এরপরে আপনি চক্ষু দিয়ে কিছু দেখতে পারবেন না কান দিয়ে শুনবেন কতটুকু আওয়াজ সীমিত এমনি ভাবে ইন্দ্রিয়ের ক্ষমতা যেখানে শেষ হয় ওখান থেকে বিবেক বুদ্ধি আর বলে আকল এটার গবেষণা শুরু হয় আপনি চোখ দিয়ে দেখলেন একটা গরু এরপরে গবেষণা শুরু করলো তার বিবেক এই গরু দুধ দেয় এই গরু বাচ্চা দেয় এই গরু দিয়ে হাল চাষের কাজ লাগে এসব কিছু একটা রচনা তৈরি করে ফেললো আপনারা যারা স্কুলে পড়েছেন জানেন যে গরুর রচনা না লাগলে পরীক্ষা পাশ করা যায় না তো এই রচনা আপনি তৈরি করলেন কি দিয়ে আপনি দেখলেন গরু একজন বিজ্ঞানী দেখলো একটা চাঁদ আপনি আমি চাঁদের দিকে তাকিয়ে দেখি বুড়ি সুতা কাটে আর ওখানে বিজ্ঞানী তাকিয়ে দেখলো অন্য কিছু এটা কিসের মাধ্যমে বুঝলো বিবেকের মাধ্যমে জ্ঞান আকল এই দুইটা হলো শেষ জাগতিক বিশ্বাসী বস্তু পূজারী প্রাকৃতি পূজারী মানুষের জন্য অপরদিকে যারা মমিন আল্লাতে বিশ্বাসী তাদের জ্ঞান অর্জন করার জন্য আর একটা মাধ্যম আছে তার নাম হচ্ছে ওহি যেটা ইন্দ্রিয়ের দ্বারা অর্জন করা যায় না যেটা আকল দ্বারা অর্জন করা যায় না মাকে বিয়ে করা হারাম এটাকে ইন্দ্রিয় দ্বারা বোঝা যাবে এটা কোনো বিবেক দ্বারা বোঝা যাবে কেন হারাম আপন বোনকে বিয়ে করা হারাম দুই বোনকে একাত্রে বিয়ে করা হারাম এইটা কি ইন্দ্রিয়ের সাহায্যে বোঝা যাবে বিবেকের সাহায্যে বোঝা যাবে এটা বুঝতে হবে কিসের মাধ্যমে ওহির মাধ্যমে মূলত এটাই হচ্ছে মমিনদের এলেমের উৎস আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের সুরা আনাম ছয় নাম্বার সুরার একশো ছয় নাম্বার হাতে বলছেন আল্লাহর নবীকে বলছেন রব্বিকা হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে ওহি করা হয় আপনি কেবলমাত্র সেই ওহির অনুসরণ করবেন না ইহুদিদের অনুসরণ না খ্রিস্টানদের অনুসরণ না আরবের মূর্তি পূজিত অনুসরণ না বাপ দাদার অনুসরণ আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহি করা হয় আপনি কেবলমাত্র সেই ওহির অনুসরণ করবেন এমনি ভাবে সুরা ইউনুস এই সুরা ইউনুস দশ নম্বর সুরা এর একশো নয় নম্বর আয়াতে আল্লাহ সুবহান বলছেন হে নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা ওহি করা হয় আপনি কেবলমাত্র সেই ওহির অনুসরণ করবেন এবং এর উপর অটল থাকবেন অসবির ডানে বামে কে কি করলো কে বলল কোন বড় বুজুর্গ কি বলল মুরব্বী কি বলল কোন মেম্বার থেকে কি বলল এখন একটা শব্দ শোনা যায় মেম্বার থেকে ঘোষণা হয়েছে মেম্বার থেকে বর্ণিত হয়েছে এই সমস্ত বর্জন করতে হবে কোরআন পরিষ্কার বলে দিচ্ছে এরপরে সুরায় আহজাবের দুই নম্বর এত বলা আছে হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহেই করা হয় আপনি তার অনুসরণ করবেন সুরায় তহা বিশ নম্বর সুর আর তেরো নম্বর আয়াতে আল্লাহ তারা একই কথা বলছেন হে নবী আমি আপনাকে মনোনীত করেছি নবুয়তের জন্য রেসালাতের জন্য আমি আপনাকে মনোনীত করেছি আপনি মনোযোগ সহকারে কান লাগিয়ে শুনুন মা ইউহা যা আপনার প্রতি অহি করা হয় এখন মুরব্বীকে বললো দেখবেন যে মুরব্বীদের কথা যখন বলা হয় তখন একেবারে গরদান লম্ব করে কান দুইটার জায়গায় পাঁচটা লাগাবার চেষ্টা করে আর যখন কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় তখন কি করে মোবাইলে কথা বলতে বাইরে চলে যায় আপনি পরীক্ষা করে দেখবেন এই পীরের মুরিদদেরকে আপনি পীরের কাহিনী শুনাইবেন বাবা পীরের কাহিনী দাদা পীরের কাহিনী এটা ওই সেলসেলার বুজুর্গের কাহিনী তারা চোখ দিয়ে পানি ঝরাবে গর্দান লম্বা করে শুনবে আর যখনই আপনি ওহির কথা শুনাবেন কোরআন এবং হাদিসের কথা শুনাবেন তখন তারা আস্তে ওখান থেকে উঠে চলে যাবে মজা পায় না এরা মজা পায় না কারণ কুত্তাকে গোসল করাইয়া আতর গোলাপ লাগাইয়া যদি বাগানে ছেড়ে দেওয়া হয় কুত্তা কি ফুলের ঘ্রাণ নেয় না পায়খানা তালাশ করে পরিষ্কার যাদের অভ্যাস খারাপ হয়ে গেছে পীরের কাহিনী শুনতে শুনতে যাদের মেজাজ পরিবর্তন হয়ে গেছে স্বভাব পরিবর্তন হয়ে গেছে ওদেরকে আপনি কোরআন হাদিসের কথা শোনাতে পারবেন না ওরা দৌড় দিয়ে কোথায় যাবে কোন মাজারে কোন জায়গায় কোন কাহিনী আছে এগুলো শুনতে যাবে আল্লাহ রাব্বুল আলম আরো বলছেন সৌরা ইউনুস দশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও ঘোষণা করছেন কি বলছেন ইন ইল্লা ইলাইয়া আমি কেবলমাত্র আমার প্রতি যার ওহি করা হয় তার অনুসরণ করি আর কিছুর না এরকম ভাবে প্রথম যে বিষয়টা তা হচ্ছে ওহি সুরায় আহকাফ ছেচল্লিশ নাম্বার সুরার নয় নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন হে নবী আপনি আপনার বিষয়টা পরিষ্কার করে দিন বল আপনি বলুন মা কুন্তু বেদাম মিনার রসুল আমি কোনো বেদাত রসুল না মানে নতুন রসুল না বেদাত মানে কি নতুন আবিষ্কৃত নব উদ্ভাবিত আমি নব উদ্ভাবিত কোন রসুল না আমার আগেও অনেক নবী রসুলরা গেছেন ওয়ামা আদ্রি মা ইউফালু বি ওয়ালা বিকুম আমি জানি না আমার সঙ্গে কি আচরণ করা হবে আর তোমাদের সঙ্গে কি করা হবে আমি জানি না আল্লাহর রাসুল সাল্লাম বলছেন আল্লাহ তালা বলার জন্য বলছেন আপনি বলে দিন যে আমার সঙ্গে কি আচরণ করা হবে আর তোমাদের সঙ্গে কি আচরণ করা হবে তা আমি জানি না অপরদিকে পীর সাবরা সব জানে পীর মরিদদেরকে পার করাই নিয়ে দেয় গ্যারান্টি দিয়ে দেয় কেয়ামতের মাঠে আল্লাহর নবী যখন দাঁড়াবেন পীরসাব গিয়ে তার পাশে দাঁড়াবে আর বলবে ইয়ারা সুরাল্লাহ এই যে লোকগুলো এগুলো আপনার উম্মত আমার মুড়ি তার মানে পীর দুনিয়াতে গ্যারান্টি দিচ্ছে সে পার পেয়ে যাবে বড় বড় সাহাবা একরাম আবু বকর ওমর ওসমানের মতো ব্যক্তিরা সব সময় ভয় করতেন না বলতেন কাফা আফান লীলা আলাইয়া ওয়ালা আলিয়া হায় যদি সমান সমান হতে পারতাম যেন আমার ন্যাক আর গুণা কম্পকে সমান হইয়া কোন রকম মুক্তি পাইতে পারতাম তাই যথেষ্ট আমার জন্য এত ভয় করতেন আর পীর সাবরা নিজেরা তো পার পেয়ে যাবেন এরপর মরিদদেরকেও পার করে নিয়ে যাবেন সেই রকম দৃঢ়তা তারা বিশ্বাস দিয়ে দেয় মানুষকে কোরআন পর্বের জন্য বলছি স্পষ্ট আয়াত আল্লাহ তারা বলছেন আপনি বলুন যে আমি জানি না মা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমি তো কেবলমাত্র ওই জিনিস অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয় অমা আনা ইল্লা নাজির মুবিন সুরা আহকাফ ছেচল্লিশ নম্বর সুরার নয় নম্বর আয়াত এ হলো প্রথম উৎস ইসলামের উৎসের প্রথম উৎস হচ্ছে কি ওহি আল কোরআন কিতাবুল্লাহ দুই নম্বর হচ্ছে সুন্না সুন্না বলতে কি বুঝায় আজকে পরিষ্কার হবেন এই যে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এইগুলো কোরআন হাদিসের পরিভাষা না এইগুলো পরবর্তীতে মানুষেরা তৈরি করেছে এইটা ফরজ এইটা সুন্নাত এইটা ওয়াজিব এইটা মুস্তাহাব এইটা মাকরু এগুলো নাই কোরআনে অথবা হাদিসে যখন সুন্না শব্দ ব্যবহার করা হবে তার মানে হচ্ছে শাব্দিক অর্থ তরিফা কি নাম কোরআনে আছে সুন্নাত আল্লাহ এটা আল্লাহর সুন্নাত আল্লাহর সুন্নাত মানে কি আল্লাহর নিয়ম আল্লাহর চিরাচরিত নীতিমালা আল্লাহ সুন্নাত সুন্নাতুর রাসুল রাসুলের সুন্না রাসুলের সুন্না বলতে আল্লাহ রাসুলের কথা আল্লাহ রাসুলের কাজ আল্লাহ রাসুলের সমর্থন এই তিনটাকে বলা হয় সুন্না কি বলা হয় কথা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ইন্নামাল আমাল নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল এটা আল্লাহ রসুলের কথা এটা শূন্য কাজ আল্লাহর রসুল সাল আলাইহি ওসাল্লাম বলেছেন সল্লু কামা রয় তুমু নিউসল্লি তোমরা সালাত আদায় করো ঠিক ওইভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছ এটা কথা এটা কি কথা এই কথাটাও হাদিস সুন্না আর এরপরে আল্লাহ রাসুল সাল্লাম যে সালাদ আদায় করে দেখালেন সেটা হলো কি কাজ ফেল কৌলি আর ফেরেলি কৌল মানে কথা ফেল মানে হচ্ছে কাজ দুই প্রকার গেল তিন নাম্বার আর একটা প্রকার আছে আল্লাহর রাসুল বলেনও নাই কখনো করেনও নাই তবে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের সামনে কেউ করেছে অথবা কেউ পিছনেই করেছে বলে আল্লাহ রসুল জানতে পেরেছেন না করেন নাই এই মৌন সমর্থন এটাকেও হাদিস বলা হয় কি বলা হয় বা সুন্না বলা হয় হাদিস আর সুন্না একই জিনিস সুন্না আমি সুন্না নিয়ে কথা বলছিলাম চারটা মূলনীতি কিতাব সুন্না এজমা কেয়াস এই চারটা জিনিস ক্লিয়ার করছি সুন্না বলতে আমরা তৃতীয় নাম্বার সুন্না বলছি সুকুতি সমর্থন আল্লাহর রাসুল সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন আল্লাহ নবীর সামনে মদিনাবাসী বব বব বলা হয় গুই সাপের মতো একটা প্রাণী গুই সাপ না আমাদের দেশে অনেকে পাইকারি বলে দেয় গুই সাপ এরপরে গুই সাপ খায় না গুই সাপ না বব্বন হাদিসে যেটা বলা আছে এটা মরুভূমিতে হয় ইন্ডিয়ার রাজস্থান এলাকা পাহাড় মরুভূমি এলাকা ওখানে এগুলো হয় সাউদি আরবে এগুলো আছে বৈশাপের মতো দেখতে ওই রকম একটা প্রাণী আল্লাহর নবী যখন মদিনায় গেলেন মদিনার লোকেরা ভুনা করে সুন্দর করে আল্লাহ নবীর সামনে বৈশাপ ওই ওই দপ দিলেন আল্লাহ নবী সাল্লাম হাত গুটিয়ে নিলেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ এটা কি হারাম বললেন না এটা হারাম না তবে আমার দেশে মানে মক্কায় যেহেতু নাই আমার খাওয়ার অভ্যাস নাই তাই খাচ্ছি না ছোটবেলার থেকে যদি কোনো জিনিস খাওয়ার অভ্যাস না থাকে বড় হলে পরে এটা খাওয়া কি লাগে না মনে ভালো লাগে না এজন্য যেটা অভ্যাস নাই আল্লাহ নবী সেটা খান নাই ওমর এমনি খত্তাব রাজি আল্লাহ তালা আনহু বা অন্য একজন সাহাবি বোখারি হাদিসটা আছে সামনের দিকে টান দিয়ে নিয়ে খুব মজা করে খাইলেন আল্লাহ নবী সালাম দেখলেন না করেন নাই এটার নাম কি সুকুতি মানে সমর্থন এটাও সুন্না এ হলো সুন্না এরপরে তিন নাম্বার হচ্ছে এজমা এজমা বলতে কি বুঝায় এটা খুব ভালো করে বুঝুন এজমা বলতে আমাদের সমাজের লোকেরা মনে করে কি অনেকগুলো লোক একাত্র হয়ে বললে এজমা হয়ে যায় না এক তো হলো এই সাধারণ পাবলিকের যত বড় সমাবেশ হোক ঐক্যমত হোক ওটাকে এজমা বলা হয় না গ্রহণযোগ্য ইসলামে না গণতন্ত্র তো এজমা সব মিলে একটা রায় দেওয়া হয় এইটা কুফফারদের তরিকা কোরআনুল করিমের সুরে আনাম ছয় নম্বর সুরার একশত ষোলো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন হে নবী আপনি যদি আনুগত্য করেন এতাওয়াত করেন আকসারা মানফিল আরদে এই জমিনে যারা বসবাস করছে এদের সংখ্যাগরিষ্ঠ লোকের বেশিরভাগ লোক আকসার বেশিরভাগ লোক যা বলল এইটা আপনি অনুসরণ করেন এদের লুক আনসাবিল্লাহ তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে পদচ্যুত করে ফেলবে আনসাবিল্লাহ আল্লাহর রাস্তা থেকে কারণ হচ্ছে এই পৃথিবীর বেশিরভাগ মানুষেরা ধারণার অনুসরণ করে ওয়াইন হুম তারা অনুমান করে কথা বলে কে বলেছেন সুরায় নামের একশো ষোলো নম্বর আয়াত কারো সন্দেহ থাকলে দেখে নেবেন এরপরে যদি কোরআনে পাওয়া যায় তারপরে যদি এই গণতন্ত্রের বিরুদ্ধে বলার অপরাধ হয় এটা যদি রাষ্ট্রদ্রোহী হয় আমি তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দেই রাষ্ট্রদ্রোহী হলে অসুবিধা নেই কিন্তু যারা কোরআনের এই আইনকে অমান্য করবে কোরআনের বিধানকে যারা অমান্য করবে তারা রাষ্ট্রদ্রোহীর চেয়ে বড় অপরাধী দ্রোহী বলে বিবেচিত হবে আমরা রাষ্ট্রদ্রোহী হতে রাজি আল্লাহদ্রোহী হতে রাজি এটা মমিনদের পরিষ্কার বিষয় গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এই সমস্ত তন্ত্র মন্ত্র এটা কুফুরি মতবাদ কোন মুসলিম জাতি এই সব মতবাদ বিশ্বাস করতে পারে না এই মতবাদ দিয়ে যারা পৃথিবীতে দিন কায়েম করতে চায় তারা ইহুদি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের ধর্ম কায়েম করতে হয়তো পারবে ইসলাম ধর্ম কায়েম করতে পারবে না ইসলাম কায়েম করতে হলে রাসুলের তরিকাই করতে হবে দিন কায়েমের সঠিক পথ বই আছে পড়বেন পরিষ্কার করে দেওয়া হয়েছে দিন কায়েমের পদ্ধতি কি দিন কায়েম করতে হলে কেমনে কায়েম করতে হবে নিজেরা বই পড়বেন অন্যদেরকে পড়াবেন ভাইরা আমার বলছিলাম এজমা বলতে কি বুঝায় এজমা বলতে পাবলিকের ঐক্যমতকে বুঝায় না এজমা বলতে বিশিষ্ট আলেম যারা ইসলামের জন্য গ্রহণযোগ্য তারা যদি ফেকার কোনো বিষয়ে এজমা হয় ওইটা গ্রহণযোগ্য এজমা কেন প্রয়োজন হয় আচ্ছা এজমা জিনিসটা কি আগে ভালো করে বোঝার চেষ্টা করেন এটা ক্লিয়ার করতে হবে এজমার দ্বারা কোরআন হাদিসে বর্ণিত কোনো বিধানকে পরিবর্তন করা যাবে না নতুন কোন মশলা সাবেত করা যাবে না এজমাটা হচ্ছে মনে করেন দুইটা মাস আলা একটা মাস আলা কোরআনে আছে আর একটা মাসলা অনুরূপ কিন্তু কোরআন বা হাদিসে নাই এখন আপনি কি করবেন বল বলছি এটা কেয়াসের মধ্যে যাবো আমি এটা এজমা এজমা হচ্ছে শরীর কোরআন হাদিসের মাসলাগুলো কিছু মাসালা আছে এরকম যে মাসালাগুলো সকলে ঐক্যমতে গ্রহণ করেছে যেমন মনে করুন রমজান মাসে সিয়াম ফরজ এই ব্যাপারে মুসলিম উম্মার কারো কোনো দ্বিমত আছে এটা ইজমা এটা কি এজমা এমনি ভাবে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ কোরআনে আছে হাদিসে আছে কোরআনে ইশারায় আছে হাদিসে স্পষ্ট আছে খমসু সালাওয়াতিন পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন কয় সালাত এই পাঁচ ওয়াক্ত সালাত যে ফরজ এই ব্যাপারে ইসলামের গ্রহণযোগ্য যে আলেমরা আছেন তাদের কোনো দ্বিমত আছে এটা ইজমা এটা কি ইজমা এরকম ভাবে ধনীদের উপরে জাকাত ফরজ এবং সে জাকাত শতকরা আড়াই পার্সেন্ট দিতে হবে এই ব্যাপারে গ্রহণযোগ্য আলেমদের কোনো দ্বিমত আছে এটা ইজমা এটা কি এজমা এমনি ভাবে ধনীদের উপরে হজ করা ফরজ কোরআনে আছে হাদিসেও আছে সমস্ত উম্মার আলেমরা গ্রহণ করেছে কারো কোনো দ্বিমত আছে এটা ইজমা এটার নাম কি আরো কিছু বিষয় আছে কোরআনে হাদিসে কিন্তু বিষয়গুলো ঐক্যমতের না হয়তো বুঝের মধ্যে ভুল হয়েছে যেমন মনে করুন আল্লাহর রাসুল সাল আলিহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন এ ব্যাপারে এজমা হলো পদ্ধতিতে কেমনে তাকবিরে তাহারি সময় হাত উঠবে কান পর্যন্ত না কাত পর্যন্ত এই ব্যাপারে কি সবাই একমত না ভিন্ন মত আছে ভিন্ন মত আছে রুকুর আগে হাত উঠাতে হবে রুকুর থেকে উঠার পরও হাত উঠাতে হবে হাদিসে আছে বোখারি মুসলিম সহ গ্রহণযোগ্য সব কিতাবে আছে এরপরেও সমস্ত আলেমরা কি একমত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন যে না তাকবিরের তাহারিমার সময় কেবল মাত্র হাত উঠাতে হবে অন্য সময় উঠানো যাবে না অপরদিকে ইমাম শাফি মালিক আহমদ এসাহাক যত ইমামরা আছে সব একচেটিয়ে বলছেন যে হাত উঠাতে হবে যেহেতু আল্লাহর রাসুল সাল্লাহাম উঠাইতেন এবং উঠাতে বলেছেন অত উঠাতে হবে কিন্তু তারপরও একমত হয় না এটা কি এখতেলাফি এটা কি বিরোধ না না কেয়াস না বিরোধ আমি এজমা এজমা বুঝাচ্ছি এজমা মানে, মানে মাসলা দুই রকম কিছু আছে কোরআন হাদিসে বর্ণিত মাসালা কিছু আছে সকলে ঐক্যমতে গ্রহণ করেছেন ওটার নাম কি এজমা আর কিছু আছে ঐক্যমত হয় নাই মতবিরোধ রয়ে গেছে ওগুলোর নাম কি ইখতলাফি মাসালা ওগুলোর নাম কি বিরোধপূর্ণ মাসালা মুখতালাফি বলে এগুলোকে তাহলে এজমা বলতে পরিষ্কার হয়ে গেল এজমা নতুন কিছু না এজমা হচ্ছে কোরআন এবং হাদিসের বর্ণিত যে সব বিষয়ে সকলে একমত হয়েছে ওগুলোর নাম কি আর যেসব বিষয়গুলোতে একমত হয় নাই সেগুলো হচ্ছে এজমার বাইরে ইকতলাফি মাসালা আমরা এজন্য বলি যে মাসাইলের ক্ষেত্রে এখতেলাফি মাসালা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না হাদিসে বলা আছে আমিন জোরে বলতে হবে আমরা বলি কিন্তু কেউ যদি জোরে না বলে সে একটা ভিন্ন দলিল পেশ করছে বা ভুল বুঝেছে আমরা তাকে নিয়ে বাড়াবাড়ি করি না এমামের পিছনে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অন্য কোনো কেরাত তোমরা পড়বে না তবে সুরায় ফাতেহা পড়বে আমরা পড়ি পড়তে বলি কিন্তু কেউ যদি বলে যে না বিভিন্ন দলিলের প্যাসগুস দিয়া ফেকহি মাসালা বলে যে না এটা পড়া যাবে এটা ইমাম আবহাওয়া বলেছেন হারাম আমার ঠিক আছে তুমি পড়ো না এ নিয়ে আমরা বাড়াবাড়ি করতে যাই না এসব মাস আলাগুলো কি একতেলাফি মাস আলা কিন্তু নামাজের মধ্যে সুরা ফাতেহা বা কেরাত করা ফরজ এই ব্যাপারে কারো দিমত আছে রুকু করা ফরজ কারো দিমত আছে সেজদা করা ফরজ কারো দিমত আছে এই কোরআন এবং হাদিসে বর্ণিত যেই সমস্ত মাস আলায় কারো কোনো দ্বিমত নাই ওগুলোর নাম কি সুতরাং এজমা দ্বারা নতুন কোন শরিয়াত তৈরি করতে বলা হয় নাই এখন আসুন তার মাঝহাবের কোন একটা মাঝহাব মানা ফরজ এইটা কোরআনের কোন আয়াতে আছে হাদিসের কোন হাদিসে আছে হ্যাঁ ওনারা একটা কোরআন আয়াত পেশ করেন ওই যে সুরায় নেশা আর উনষাট নাম্বার আয়াত ওইখানে আছে তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসুল আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা তাদের আনুগত্য করো কাদের উলুল আমর বলতে শাসক উলুল আমর বলতে দিনই জ্ঞানে জ্ঞানী বড় আলেম আনুগত্য করো এই তো পাওয়া গেল আমি আপনাদেরকে বলি কোরআনটা খুলে দেখবেন উলুল আমর এক বচন না বহু বচন বহু বচন জু হচ্ছে এক বচন উলু হচ্ছে বহু বচন নাহুর কেতাব যদি না বুঝে থাকো আসো পড়াইয়া দেই তারপরে বিভ্রান্তি মধ্যে পড়ো না আমি আমার একটা সৌভাগ্য হয়েছে এই যে আরবি গ্রামারের সর্বশেষ কেতাব সরহে জামি যেটার নাম শুনলে ওস্তাদদের মাথা খারাপ হয়ে যায় এত কঠিন বই কঠিন কিতাব আমার এটা সৌভাগ্য বরিশাল মাহমুদিয়ায় আমি এই কিতাবটা পড়াইছি করা আর জামিয়া রহমানিয়া তো আমার নিচের কিতাব ছিল এইটা আমি তো নিচের দিকের ওস্তাদ ছিলাম না আমি ছিলাম সিনিয়র পর্যায়ের ওস্তাদ নিম্নমানের নিচের দিকের যে ক্লাসটা আমি করাইতাম সেই ক্লাসটা ছিল কোনটা সরেহে জামি নামটা মনে রাখবেন কি নাম মাদ্রাসার ছাত্র কমি মাদ্রাসার ছাত্র সবাই চিনে এটাকে আর এই কিতাব পড়াইতে একটু মাথায় কিছু থাকতে হয় গোবর থাকলে এই কেতাব পড়তে পারে না এই কেতাব নাহুর কেতাব যদি তোমাদের জানা না থাকে আসো পড়াইয়ে দেই তারপর ধোকা দিও না মানুষকে জু হচ্ছে এক বচন জু মাল ইন মালওয়ালা আর উলু হচ্ছে বহু বচন উলুল আমর বহু বচন মানে যারা আমর ওয়ালু বহু বচন অর্থাৎ যাদের এলেম আছে তাদেরকে অনুসরণ করো তাদেরকে এক বচন না বহু বচন তাহলে এক মাজা মানে ফরজ আলী থেকে কোরআন খোলো ধোকা দিও না মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিও না কোরআনের বিকৃতি করো না কোরআন পরিষ্কার বলে দিই উলুল আমর আমরাও বলি কোরআন এবং হাদিস অনুযায়ী একজন না আমরা বলি আমরা বলি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী আবু হানিফার কথা সঠিক হয় আমরা আবু হানিফাকে মানি আমরা দেখবো ইমাম সাহেব হিসাবের কথা ঠিক আমরা ওটা মানি হ্যাঁ। আমরা দেখবো মালিকের কথা ঠিক ওটা মানি কাজী আমরা উলুল আমরদেরকে মানি তোমরা মানো না তোমরা বরং একজনকে মানো বাকি সবগুলোকে বর্জন করো আর আমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী সমস্ত উলুল আমরদেরকে মানি যখন তারা কোরআন শূন্য অনুযায়ী কথা বলে বিষয়টা ক্লিয়ার হচ্ছে উলুল আমর সুরায় নেসার উনষাট নাম্বার এইটা দিয়ে মানুষকে ধোকা দেয় ওনাদেরকে আস্তে করে বসাবেন আর বসতে না চাইলে ঘর ধরে বসাবেন এরপরে বলবেন এটা এরা এক বচন না বহু বচন বল যদি বহুবচন হয় তাহলে কোথ থেকে আসলো একটা মাঝাব মানা ফরজ ফরজ বিধান দেওয়ার মালিককে এটা নাকি ইজমা হয়ে গেছে কোরআনে আছে আল্লাহ তালা বলছেন দেখো আবু হানিফা শাহি মালেক আহমদ এমনি হাম্বল এই চারজন লোক আসবে ওদের কোন একজনকে মানা ফরজ কোরআনে আছে নাকি হ্যাঁ। তাহলে হাদিসে আছে আল্লাহ রাসুলাম বলে গেছেন আমার মৃত্যুর পরে কয়েকশো বছরের মাথায় চারজন ইমাম তৈরি হবে ওই চারজন আর কোন একজনকে মানা ফরজ কোন হাদিসে আছে তাহলে কোরআনে নাই হাদিসে নাই এরকম বিষয়ের উপরে যদি দুনিয়ার সমস্ত মানুষ একত্র হয় তারপরও মানা যাবে না এটা ফরজ করা যাবে না ফরজ বিধান দেওয়ার মালিককে তাহলে যারা চার মাঝহের কোন একটা মাঝহাবকে মানা ফরজ বলে তারা নতুন সরিয়া তৈরি করেছে না কোরআন হাদিস মানে কোনটা নতুন সরিয়া তৈরি করেছে আল্লাহ নবী বলেন নাই চার মাঝহের কোন একটা মাঝহাব মানা ফরজ আল্লাহ তারা বলেন নাই এরপরে আমি বলি যারা বলে আমরা চার মাঝহের কোন এক মাঝহাব মানা ফরজ বলি ওরাও মানে না বাস্তবে ওরাও মানে না কারণ যদি বাস্তবে মানো হেদায়া কেতাব খোলো কম পক্ষে পাঁচশো জায়গায় হানাফি মাজাবের কিতাব হেদায়া এটা উকিলরাও পড়ে ইংরেজিতে অনুবাদ করা আছে এই হেদায়া কিতাব খুলে দেখবেন কম পক্ষে পাঁচশো জায়গায় ইমাম আবু হানিফা বলেছেন একটা ওনার ছাত্র বলেছে আর একটা আবু হানিফার মতকে গ্রহণ করা হয় নাই হানাফি মাজাব তাকে গ্রহণ করে নাই বরং অন্যদের কথা দিয়ে ফটো দিচ্ছে আমরা সালাদ পড়ি তাকবিরের তাহারিমার সময় আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন আল্লাহু আকবার বলা জরুরি না আল্লাহু আজাল আল্লাহ আজম আল্লাহর সম্মান প্রকাশ পায় এমন কোন শব্দ দিয়ে শুরু করলেই যায় কিন্তু হানাফিরা করে তা ইমাম আবু হানিফা বলেছেন সুরায় ফাতেহা না পড়ে ফার্সিতে অনুবাদ পড়লে চলবে ওই সময় ফার্সি চলেছিল ওখানে বাংলাদেশে বাংলা চলে কাজে সে অনুযায়ী নামাজে দাঁড়িয়ে নজরুল ইসলামের কবিতা আছে সুরায় ফাতেহার তর্জমা সকল প্রশংসা কেবল তোমারই তারপরে কি রব্বুল আলামিন পড়ে দেই হানাফিরা নামাজ পড়বে কেন পড়বেন আবু আবু হানিফা পড়েছেন জায়েজ এমনি ভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন জমি বর্গা দেওয়া জায়েজ নাই তোমার জমি বেশি আছে গ্রামে কি করে কৃষকদেরকে জমি দেয় চাষ করার জন্য চুক্তি হয় ফসল যা হবে অর্ধেক তোমার অর্ধেক আমার নাহলে তিন ভাগের দুই ভাগ আমার এক ভাগ তোমার এইরকম যে ভাগে ফসল উৎপন্ন যা হবে এর একটা নির্দিষ্ট ভাগের শর্তের ভিত্তিতে যে ফসলের চাষাবাদ করা হয় এটার নাম কি এই বর্গা মুজারা বলে আরবিতে ইমাম আবু হানিফা রহমতুল বলেছেন জায়েজ নাই কিন্তু হানাফি মাধাবালারা এটা কি মানে না বর্গা চাষ হ্যাঁ, দেয় কেন দেয় আবু হানিফার কথা এখানে মানা হয় নাই ওনার দুই ছাত্র আবু ইউসুফ আর মোহাম্মদ বলেছেন না এটা জায়েজ আবু হানিফাকে বর্জন করে তার ছাত্রদের কথা মানল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন পৃথিবীর কোন প্রান্তে যদি চাঁদ দেখা যায় ওলাও ওয়া মাগরেবে পূর্ব পশ্চিমে পৃথিবীর কোন এক প্রান্তে যখন ঈদের নতুন চাঁদ দেখা যাবে মুসলমান ঈদ করবে আবার যখন রমজানের চাঁদ পৃথিবীর কোন এক প্রান্তে দেখা যাবে গোটা বিশ্বের মুসলিম জাতি একদিনে সিয়াম শুরু করবে সময় হবে যার যার মতো তারিখ হবে এক এই জাতি গীতা মানে মেনেছে হানাফি মাঝাব মানে মানে নাই আমি এই যে নতুন বই লিখেছি সিয়াম ও ঈদ বিশ্বব্যাপী একই তারিখে করা সম্ভব কি এই বইটা পড়বেন হানাফি মাঝাবের গ্রহণযোগ্য কিতাবের সব রেফারেন্স দেওয়া আছে একেবারে ফটোকপি করে দেওয়া হয়েছে যাতে করে অস্বীকার করতে না পারে এরপর আমি জিজ্ঞাসা করি আবু হানিফা রহমাতুল্লাহ আলাই পরিষ্কার করে দিলেন গোটা বিশ্বের মুসলিম জাতি একই তারিখে সিয়াম শুরু করবে একই তারিখে সিয়াম শেষ করে ঈদ করবে সময় হবে যার যার মতো তারিখ হবে এক এই কথা কোরআন হাদিস দ্বারাও প্রমাণিত আমরা দলিল পেশ করেছি তারপরেও হানাফিরা মানে এরকম কত আর দেখাবো পদে পদে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের কথাকে বর্জন করে এরপরেও যখন বলে সর্বক্ষেত্রে একজন ইমামকে মানা ফরজ সেইগুলো মিথ্যাবাদী দাজ্জাল ধোকাবাজ ভাইরা আমার এজন্য এজমা ভালো করে বুঝতে হবে এজমা হয়ে গেছে তার মাজাবের কোন এক মাজাব মানা ফরজ জিজ্ঞেস করলে দলিল কি এজমা হয়ে গেছে কোথায় এজমা হলো কারা এজমা করলো এটা কি জাতিসংঘের মতো কোনো ফোরাম আছে নাকি মুসলমানদের আছে ও আইসি এইখানে যে কয়েকজন বসে ওরা ইসলামের কিছু বুঝে কয়েকদিন আগে ও আইসির সম্মেলন হয়ে গেল বাংলাদেশের প্রেসিডেন্ট সব গেছিলেন এদেরকে বোমা মারলেও এদের ভিতর থেকে কোরআন কিছু বের হবে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগুলো একটা কনফারেন্স করে এইটার নাম মুসলমানদের ওয়াইসি সম্মেলন এইখানে কোনো মাসলার সমাধান হয় তাহলে বোঝা গেল মুসলিম জাতির এমন কোন ফোরাম নাই এমন কোন সংগঠন নাই যেখানে মুসলিমদের দুনিয়ার আলেমরা একাত্র ঐক্যমত পোষণ করে তারপরে ইজমা হয় এমন কোনো কিছু আছে নাকি তাহলে চার মাঝাবের কোন এক মাঝাব মানা ফরজ কোন এজমায় প্রমাণিত হলো কোরআন হাদিসে যেগুলো আছে ওইগুলো যখন ওলামায়কেরা আমরা ঐক্যমতে গ্রহণ করে তার নাম হচ্ছে কি কোরআন হাদিসে নাই এমন কোন বিষয় যদি ঐক্যমতে জায়েজ করে জায়েজ হবে নাকি এজমা ভালো করে বুঝতে হবে পীর ধরা ফরজ এজমা হয়ে গেছে কোথার এজমা হলো ছোটবেলায় ওই যে কুয়ার ব্যাঙ্গের কাহিনী বলি কুয়ার ব্যাঙ্গে ছিল সাগরের ব্যাঙের সাগরের ব্যাঙ আসছে কুয়ার ব্যাঙের কাছে বেড়াবার জন্য ঈদে বেড়াইতে আসছে এখন কুয়ার ব্যাঙ প্রশ্ন করছে একের পর এক লাস্ট প্রশ্ন হলো সাগরে পানি কি পরিমাণ কুয়ার ব্যাঙের তো সাগর সম্পর্কে ধারণাই নাই সাগরের ব্যাঙরে কেমনে বুঝাবে চুপচাপ বসে আছে কিন্তু কুয়ার ব্যাঙ্গের ধৈর্য আর বাদ মানছে না কিছুক্ষণ পরে লাভ একটা দিয়ে বলে কি আমার এই কুয়ায় যতটুকু পানি আছে তোমার সাগরে কি এর অর্ধেকটা আছে সাগরের ব্যাংক বলে হ্যাঁ হ্যাঁ আছে আছে এর বেশি কিছু বলার সুযোগ নেই তো ঠিক এরকম ভাবে আমাদের সমাজে একদল মানুষ আছে এরা কেবল পীর ধরা ফরজ এজমা আছে মাঝহাবের মানা ফরজ এজমা আছে পীরের তরিকা মানা ফরজ এজমা আছে এই লোকগুলো আমি যখন বরিশালে গ্রামে ছোটবেলায় ছিলাম বরিশালের ওই সব অঞ্চলের মানুষের ধারণা ওই যে কুয়া ব্যাংক বলছিলাম যেখান থেকে চরমনাই পীর আর সরসিনার পীর দুইজন যদি এক হয়ে যায় বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে কারণ ওই এলাকার মানুষ দেখে মানুষ হয়তো চরমনাই মুরিদ না দেখি এর বাইরে কিচ্ছু দেখে না আমি বলি ওই বরিশাল বরগুনার গ্রামের লোকেরা যেরকম ভাবে বিশ্বাস করে চর্ম নাই সরসিনা সারা বাংলাদেশে কিছুই নাই ঠিক বাংলাদেশের মানুষেরা ঢাকার মানুষেরা মনে করে যে হানাফি মাঝহাব ছাড়া দুনিয়ায় কিছুই নাই তিস্তিয়া ছাড়া কিছুই নাই আরব দেশে চলে যাও তোমার হানাফি মাঝহাবও নাই তিস্তিও নাই কাদরি নকশালে কিচ্ছু নাই আছে শুধু ইসলাম কোন ইসলাম মানবা বরিশালের ইসলাম ফরিদপুরের ইসলাম আটটসির ইসলাম না ইরাকের ইসলাম চিস্তি কাদের ইসলাম না মদিনের ইসলাম কোরআন এবং হাদিসের ইসলাম কোরআন এবং হাদিসে যা নাই এজমার দ্বারা তা ফরজ প্রমাণ করা যাবে সুতরাং যারা বলে চার মাজাহাবের কোন একটা মাঝাব মানা ফরজ এজমা হয়ে গেছে এরা সত্যবাদী না মিথ্যাবাদী যারা বলে পীরের কাছে মুড়িদ হওয়া ফরজ এজমা হয়ে গেছে সত্যবাদী না মিথ্যাবাদী এজমার জন্য শর্ত হচ্ছে কোরআন হাদিসে থাকতে হবে এরপরে যারা ঐক্যমত হয়ে যায় ওটা ইজমা এরপরে কেয়াস কেয়াস হচ্ছে যুক্তি এটা বলে দেয় অনেকে এই যুক্তি দিয়া শরিয়াত প্রমাণ করা শুরু করে দেয় এটা মনে রাখতে হবে এজমা কেয়াস আমরা মানি আমাদের সম্পর্কে মিথ্যা বলবে না খবরদার কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদেরকে সাক্ষী দিতে হবে আমরা পরিষ্কার বলি আমরা কোরআন মানি হাদিস মানি এজমাও মানি কেয়াসও মানি তবে কেয়াস বলতে তোমাদের কেয়াস না কেয়াস তুলনা করা এক বেটা ছাত্রদেরকে বলল যে দেখো রাত্রে কয়েকটা চনাবুট ভিজিয়ে রাখবা সকালবেলা খালি পেটে খাইবা রক্ত পরিষ্কার হবে গায়ে শক্তি বাড়বে স্বাস্থ্য ভালো হয়ে যাবে স্যার এটা দেখতে কেমন এটা এক মাথা গোল এক মাথা চোকা ছেলে বিকেল বেলা গেল রাস্তায় দেখে যে কালো কালো অনেকগুলো পাওয়া গেছে এরকম ছাগলের লাদা এগুলো রাত্রে ভিজাইলো সকালবেলা খালি পেটে খাইলো কিছুক্ষণ পরে পেটে পায়খানা শুরু হয়ে গেল এরপরে শরীর দুর্বল হলো স্বাস্থ্য ভেঙে গেল এরপরে ধরল স্যারকে স্যার আপনি কি বললেন কি করেছ বললে এই কাম করেছি আরে বেটা তুই তো চনা বুটের উপরে ছাগলের লাদাকে কেয়াস করেছ এই কেয়াস না কেয়াস কাকে বলে বুঝতে হবে তোমাদের কিতাব থেকে দেখো হানাফি মাজহাবের কিতাব আলিয়া কৌমিয়া সব মাদ্রাসায় পড়ানো হয় উসুল শাসি নুরুল আনোয়ার উসুল ফেকার কিতাব পরিষ্কার লেখা আছে আল মুরাদুবিল কেয়াসে আল কেয়াসুল মুস্তাম্বাতু মিনাল কিতাবাত সুন্নাহ কেয়াস দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই কেয়াস যেই কেয়াস কোরআন এবং হাদিস থেকে বের করা হয় যে কেয়াস তার মানে হচ্ছে এই একটা নতুন মাসালা কোরআন হাদিসের সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না বহু মাস্তা এরকম এই মনে করেন সিগারেট খাওয়া হারাম না মাকরু আমরা বলি হারাম ওরা নাদিসের দড়ি যাচ্ছে কিন্তু অনেক বলে মাকরু এখন এই মাসলা ওই যুগে আল্লাহর নবীর যুগে এই রকম ধুয়া পান করার কোনো সুরত ছিল না বর্তমান যুগে একজনার রক্ত আর একজনার শরীরে দেওয়া হয় একজনের অঙ্গ আর একজনের শরীরে ফিট করা হয় কিডনি দেওয়া হয় চক্ষু দেওয়া হয় এইগুলো সংযোজন করা হয় এগুলো জায়েজ না হারাম এইগুলো আধুনিক মাস আলা এগুলো এখন কোরআন হাদিসে নাই কারণ ওই যুগে এগুলো ছিল না এখন কি করা হবে কোরআন হাদিসে আছে যে মাসলাগুলো তার মধ্যে এইগুলোর সঙ্গে যার মিল আছে ওই রকম একটা মাসলার সঙ্গে মিলাইয়া তারপরে ওইটার যে বিধান এইটার উপরে সেই বিধান কার্যকর করা এটার নাম কে আছে এটার নাম কি কেয়াস পরিষ্কার হয়ে গেল কেয়াস মানে আবার বলছি দুইটা মাস আলা একটা কোরআন হাদিসে আছে আর একটা নাই যেই মাসলার সমাধান কোরআন হাদিসে নেই ওই মাসলার সমাধান দেওয়ার জন্য ওই জাতীয় কোরআন হাদিসের একটা মাস আলার উপরে তুলনা করে মিল করে যে সমাধান দেওয়া হয় ওটার নাম হচ্ছে কি কেয়াস সুতরাং বোঝা গেল কেয়াস আন্দাজে কোনো জিনিস করার নাম না ওই জাতীয় কেয়াস এই জাতীয় কেয়াস প্রথম করেছে ইবলিস কে করেছে সব কেয়াস যদি দলিল হয় তাহলে ইবলিস কেয়াস করে নাই ইবলিসকে যখন আল্লাহ তালা বললেন আদমকে দা করো ইবলিস কেয়াস করেছিল কি করেছিল ইবলিস বলল না আমি তো আদমকে দা করবো না কারণ কি আনা খয়রম মিনহু আমি আদমের চেয়ে ভালো কেন ভালো যুক্তি কেয়াস আমার দেশে অনেক আলেমদের নামের সঙ্গে লাগায় যুক্তিবাদী কি লাগায় প্রথম যুক্তিবাদীর নাম কি আব্বালুমান কাসা ইবলিস আরবিতে প্রবাদ আছে আউ্বালুমান কাসা প্রথম যেই ব্যক্তি সর্বপ্রথম কেয়াস করেছে যুক্তিবাদী হয়েছে সেই ব্যক্তির নাম কি মিস্টার ইবলিস বোঝা গেল যুক্তিবাদী এইটা কোনো ভালো নাম না যাই হোক আমার ভাইয়েরা ইবলিস বলল আমি আদমের চেয়ে ভালো কি যুক্তি আছে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে ইবলিস কিসের তৈরি ছিল তিন আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে মাটি গতি ঊর্ধ্বে না নিম্নে মাটির গতি নিম্নে আগুনের গতি ঊর্ধ্বে এমন কি আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরে উঠে আর মাটি যদি উপরেও ছুঁড়ে মারা হয় ঘুরে কোথায় আসে নিচে আসে সুতরাং যুক্তির কথা হলো আগুনের সামনে মাটি নত হবে মাটির সামনে আগুন নত হওয়া যুক্তিসঙ্গত নয় বিধা আমি আদমকে চেষ্টা করতে পারলাম না এই যুক্তি বেশ করেছে কে ইবলিস বোঝা গেল বর্তমানেও কোরআন এবং হাদিস বাদ দিয়ে কোরআন এবং হাদিস ছাড়া উসুল বাদ দিয়ে মন গড়া যুক্তি বেশ করে যারা মশলা দেয় তারা হলো কার মুড়িদ মিস্টার ইবলিসের মুড়ি এই জন্য কেয়াস আমরা মানি তবে ওই কেয়াস যেই কেয়াস ফেকার কেতাবও আছে আল কেয়াসুল মুস্তাম্বাতু মিনাল কিতাব সুন্না ওই কেয়াস যেই কেয়াস কোরআন এবং সুন্নার থেকে বের করা হয় যেই উসুল যেই নীতিমালা যেই যুক্তি কোরআন সুন্নার আলোকে বের করা হয় ওই যুক্তি আমরা মানি ওইটার নাম কি শরিয়াতে গ্রহণযোগ্য কেয়াস এটা হলো চারটা মূল উৎস কয়টা কেতাবুল্লাহ সুন্নাতে রাসুল্লাহ এজমাই উম্মা এবং কেয়াস কয়টা হলো এজমা বলতে কোরআন হাদিসে বর্ণিত মাসালোর পরে কি হওয়া একমত হওয়া আর কেয়াস বলতে কোরআন এবং হাদিসের কোন নীতিমালার আলোকে উসুলের আলোকে নতুন কোন মাসলার সমাধান বের করা এটার নাম কি এই কেয়াস আমরা মানি আর যেই কেয়াস কোরআন শূন্য অনুযায়ী মিলবে না নতুন করে কোন কেয়াস করা হয় সেই কেয়াসের প্রতিষ্ঠাতার নাম কি ইবলিস আমরা ইবলিসের কেয়াস মানি না কেয়াসের মাধ্যমে আল্লাহর কোনো বিধানকে পরিবর্তন করা যাবে না বাতিল করা যাবে না পরিষ্কার হয়ে গেল আল্লাহর বিধানের পরিবর্তে যারা এজমার দ্বারা নতুন সরিয়া প্রণয়ন করে বা কেয়াস দ্বারা নতুন কিছু প্রণয়ন করে আল্লাহ রাব্বুল আলমের বিধানকে বাতিল করে দেয় আল্লাহ তালা তাদের সম্পর্কে সুরায় আহজাবের ছত্রিশ নম্বরাতে বলছেন অমাকান আলী মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন কোন মুমিন পুরুষের কোন মুমিন স্ত্রী লোকের অধিকার নাই অধিকার নাই আমরন যখন আল্লাহ এবং আল্লাহর রাসুল কোন বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেন ফয়সালা করে দেন কোরআনে হাদিসে আল্লাহ আল্লাহর রাসুল কোন বিষয়ে ফয়সালা করে দিয়েছেন এরপরে কোন মমিন পুরুষ কোন মমিন মেয়ে লোকের অধিকার নাই আমরিহীন নিজের পক্ষ থেকে কোন মত দেওয়া এজমা করা কেয়াস করার কোন অধিকার নাই বোঝা গেল এজমা কেয়াস এটাই কোরআন হাজির বর্ণিত কোন বিষয়ের উপরে কোরআন হাদিসের আলোকে হবে না কোরআন হাজির বাদ দিয়ে তারপর এজমা কেয়াস হবে পরিষ্কার বিষয় হয়ে গেল এটা আছে সুরায় আহজাবের তেত্রিশ নাম্বার সুরার ছত্রিশ নাম্বার আয়াত এমনি ভাবে আল্লাহ তালা সুরে হাসরের নয় নাম্বার আয়াতে বলছেন সুরে হাসর উনষাট নাম্বার সুরা সাত নাম্বার আয়াত আল্লাহ বলছেন মা তা কুমুর রসুল ফাকুজুহু অমা নাহা কুম আনহু ফাংতাহু ও মমিন্দ্রা যারা আল্লাহকে বিশ্বাস করো পরকালে বিশ্বাস করো আল্লাহ তারা বলছেন অমা আতা কুমুর রসুল ফাখুজুহু রাসুল তোমাদের যা দেন ওটা তোমরা শক্তভাবে ধরো আর রাসুল তোমাদেরকে যা থেকে বারণ করেন তার থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো জেনে রাখো আল্লাহ বড় শক্ত শাস্তি দাতা এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন সুরায় রদ তেরো নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়ত বলেছেন আল্লাহ তালা বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার পরিবর্তন করার অধিকার কারণ নাই না এজমা দ্বারা না কেয়াস দ্বারা দুনিয়ার সমস্ত মানুষ যদি এজমা হয়ে যায় যে আমরা সুদ এখন হালাল করে দিব হালাল করা যাবে এজমা হয়ে গেলে করা যাবে হিসাবে মুরঝুরি করা যাবে নাকি ভাইরা আমার এরপরে আল্লাহ তালা বলছেন আল্লাহর কোন বিধান আল্লাহ যা দিয়েছেন এটাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা মেনে নেওয়া ছাড়া মমিন হওয়া যায় না যদি কোন রকম সন্দেহ সংশয়ে থাকে সে মমিন হতে পারে না সুরায় নেশা চার নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলম বলছেন না আপনার রবের কসম তত ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া ফাসাদ বিভিন্ন মামলা মোকদ্দমায় আপনার কাছে বিচার না নিয়ে আসবে অতপর আপনি যে বিচার করবেন আপনি যে ফয়সালা দিবেন মানে কোরআন এবং সুন্নার ফয়সালা এই ব্যাপারে যদি আপনার মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আপনি মমিন হতে পারবেন না ওই সাল্লিম ও তাসলিমা সম্পূর্ণভাবে আনুগত্য করা ছাড়া মমিন হতে পারবে না এটা আছে সুরায় নেসার পঁয়ষট্টি নম্বর আয়াতে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন এরপরে যারা এজমার নাম দিয়ে বিভিন্ন রকমের পীরের নাম দিয়ে তরিকা তৈরি করলো দিনের মধ্যে বেদাত তৈরি করলো মাঝহাব মানা ফরজ করলো তরিকা মানা ফরজ করলো পীর ধরা ফরজ করলো সৈল জিকির শিখাইলো ভাইয়া মাধ্যম শিখাইলো এইরকম যারা শরিয়াত তৈরি করলো মিলাদ তৈরি করলো খতমে নারিয়া তৈরি করলো খতমে খাজা গান তৈরি করলো এরকম ভাবে কি আছে আরো দুরুদে হাজারি দুরুদে তাস এই সমস্ত মিলাদ কোরআন খতমের বেদাত এইগুলো তিন দিনা মিলাদ চল্লিশা মিলাদ বার্ষিকী মিলাদ তৈরি করলো এইরকম বেদাত তৈরি করে দিল আল্লাহ তালা এদের সম্পর্কে সুরায় সুরা বিয়াল্লিশ নাম্বার সুরার একুশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আমলাহুম সুরাকা সরাউলাহম তাদের কি এমন কোন দেব দেবী এমন কোন দেবতা আছে যারা এমন কিছু শরিয়া তৈরি করে দিচ্ছে যা আল্লাহ অনুমোদন করেন নাই আল্লাহর অনুমোদন নাই এরপরও নতুন করে এবাদত তৈরি করে দেয় তাদের কি এমন কোন আল্লাহ আছে দেবদেবী আছে এরপরে আল্লাহ বলছেন কালিমাতুল ফসলে আল্লাহ তারা বলছেন যদি বিচারের জন্য একটা নির্দিষ্ট দিন না থাকতো কেয়ামত দিবস না থাকতো তাহলে দুনিয়াতেই এদের ফয়সালা করে দেওয়া হতো সুরায় সুরা বিয়াল্লিশ নাম্বার সুরার একুশ নাম্বার আয়াত এরপরে আল্লাহ তারা আর এক জায়গায় বলেছেন মূলত এই লোকগুলো আল্লাহর পরিবর্তে পীরদেরকে রব বানিয়েছে কি বানিয়েছে আসুন সুরায় তবা একত্রিশ নাম্বার আয়াত নয় নাম্বার সুরার একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওরা আল্লাহর পরিবর্তে ওদের আহবার এবং রুহবানদেরকে রব বানিয়েছে কি বানিয়েছে বোঝা গেল মানুষ মানুষের কি হয়ে যায় রব হয়ে যায় কারণ রবের যেই কাজ ফরজ বিধান দেওয়ার মালিককে এখন যদি কোনো মানুষ ফরজ বিধান তৈরি করে দেয় তাহলে সে কি হয়ে যায় রব হয়ে যায় এখন চার মাঝাবের কোন একটা মাঝাব মানা ফরজ এই বিধানকে আল্লাহ দিয়েছেন হ্যাঁ। আল্লাহ দেন নাই তাহলে যারা এই বিধান তৈরি করেছে তারা কি হয়ে গেছে রব হয়ে গেছে এবং যারা এটাকে মানে তারা ওই মানুষ রূপী রবের গোলাম হয়েছে আমরা কি মানুষ রূপী রবের গোলাম না একমাত্র আল্লাহর গোলাম আল্লাহর গোলাম যারা তারা একমাত্র রসুলের মাধাব মানে তারা কোন মাধাব মানতে আল্লাহর গোলাম যারা তারা একমাত্র রাসুলের তরিকা মানবে এছাড়া কোন তরিকা মানতে মুসলিমদের কাছে আর কোন তরিকা নাই মুসলিমদের তরিকা একটা তার নাম কি মুসলিমদের মাধাব একটা তার নাম কি মুসলিম কোরআন সুন্না ছাড়া মুসলিম কোরআন সুন্নার আলোকে এজমা কেয়াস ছাড়া আর অতিরিক্ত কিছু মানতে পারে না আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওসল্লাহ তাআলা আলা মুহাম্মদ আলিহি আজমাইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু ইলাহা